ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জিব্রাইল আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি আমার কাছে যতবার আসেন তার চেয়ে অধিক আমার সঙ্গে সাক্ষাৎ করেন না কেন রাবি বলেন তখন এই আয়াত অবতীর্ণ হয় জিব্রাইল বলল অর্থাৎ আমি আপনার রবের আদেশ ব্যতিরেকে আসতে পারি না তারই আয়ত্ত রয়েছে যা কিছু আমাদের সামনে আছে যা আমাদের পশ্চাতে আছে এবং যা কিছু এর মধ্যস্থলে আছে সুরা মারিয়াম আয়াত নম্বর চৌষট্টি